บุ๊กทูสี่สิบหก ছেচল্লিশ ছেচল্লিশ ในดิสโกเทก ডিস্কোতে ডিস্কোতে ที่นั่งนี้ว่างไหมคะ এই সিটটা কি ফাঁকা এই সিটটা কি ফাঁকা ดิฉันนั่งกับคุณได้ไหมคะ আমি কি আপনার সাথে বসতে পারি আমি কি আপনার সাথে বসতে পারি เชิญค่ะ হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ নিশ্চয়ই คุณคิดว่าดนตรีเป็นอย่างไรคะ আপনার সঙ্গীত কেমন লাগছে আপনার সঙ্গীত কেমন লাগছে เสียงดังไปนิดค่ะ একটু বেশি জোরে হচ্ছে একটু বেশি জোরে হচ্ছে แต่วงดนตรีเล่นดีมากค่ะ কিন্তু ব্যান্ড ভালো বাজাচ্ছে কিন্তু ব্যান্ড ভালো বাজাচ্ছে คุณมาที่นี่บ่อยไหมคะ আপনি কি এখানে প্রায়ই আসেন আপনি কি এখানে প্রায়ই আসেন ไม่บ่อย นี่เป็นครั้งแรกค่ะ না এই প্রথমবার এসেছি না এই প্রথমবার এসেছি ดิฉันไม่เคยมาที่นี่เลยค่ะ আমি আগে এখানে কখনো আসিনি আমি আগে এখানে কখনো আসিনি คุณอยากเต้นรำไหมคะ আপনি কি নাচতে চান আপনি কি নাচতে চান อีกเดี๋ยวอาจจะไปค่ะ হয়তো কিছুক্ষণ পরে হয়তো কিছুক্ষণ পরে ดิฉันเต้นไม่เก่งค่ะ আমি খুব ভালো নাচতে পারি না আমি খুব ভালো নাচতে পারি ง่ายมากเลยค่ะ এটা খুব সোজা এটা খুব সোজা ดิฉันจะแสดงให้คุณดู আমি আপনাকে দেখিয়ে দেব আমি আপনাকে দেখিয়ে দেব ไม่เป็นไร วันอื่นดีกว่าค่ะ না হয়তো পরে কখনো অন্য সময় না হয়তো পরে কখনো অন্য সময়ে คุณรอใครอยู่หรือเปล่าคะ আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন আপনি কি কারো জন্য অপেক্ষা করছেন ใช่ค่ะ รอแฟนอยู่ হ্যাঁ আমার বন্ধুর জন্য হ্যাঁ আমার বন্ধুর জন্য খাও মা খা এই তো সে এসে গেছে এই তো সে এসে গেছে